আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইনআলহামদুলিল্লাহ নাহমাদুহু নস্তাইনহু নস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আম্মা বাদ দর্শকবৃন্দ বিশ্বের আনাচে কানাচে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদা শুভেচ্ছা জানাচ্ছি দর্শক বিন্দু আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই রচিত বয়ান ও আকিদা তাহলসুল জামা আহলসুনত জামাতের আকিদার বর্ণনা বা সংক্ষেপে যা বাংলায় বলা হয়ে থাকে আকিদা তাহাবিয়া বা ইমাম তাহাবির আকিদা এই গ্রন্থটি নিয়ে দর্শক বিন্দু আমরা আলোচনা করছিলাম ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইয়ের কথার ধারাবাহিকতা রক্ষার্থে তিনি সেখানে এনেছিলেন লা ইলাহা গাই যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এই কালেমাটি নিয়ে আমরা আলোচনা করছিলাম দর্শক বিন্দু আমরা বলেছিলাম যে আসলে এই কালেমাটি এমন একটি ব্যাপক কালেমা যদিও ছোট কিন্তু এটাকে আল্লাহ তালা নাম দিয়েছেন কালেমাতুন তৈবা যে মাসালু কালেমাতিন তৈবা উত্তম কালেমা এবং সর্বোত্তম কালেমা হচ্ছে এটা কারণ এর জন্য আল্লাহ তালা আসমান এবং জমিন সবই সৃষ্টি হয়েছে এই কালেমাটির জন্য কারণ এটা হচ্ছে আবাদত এর মাঝে আবাদত বোঝানো হয়েছে ওমা খালাক্তুল জিন্না বলিন সাইল্লা ইয়াবুদুন মানব সৃষ্টি হয়েছে এটা ঠিক রাখার জন্য জান্নাত জাহান্নাম ঠিক করা হয়েছে এই এই কালিমাটি মূলত মূল উদ্দেশ্য সমস্ত নবী রাসুল প্রেরণের প্রথমে আমরা দেখতে চাই কারণ এটি কেন এত গুরুত্বপূর্ণ কারণ আপনি দেখেন আমরা সবাই জানি যে তাহিদুর রুবি এর আগে আলোচনা করেছেন আমাদের ইমাম রব আল্লাহকে একমাত্র রব মানতে হবে তারপর তিনি তাহিদুর উলহিয়া নিয়ে এসেছেন আল্লাহকে ইলাহ হিসেবে মানতে হবে একমাত্র ইলাহ আল্লাহ তালা তিনি একমাত্র আবাদত পাওয়ার যোগ্য এবং একমাত্র আবাদত তাঁরই করতে হবে আর কারো আবাদত করা যাবে না এবাদত পাওয়ার যোগ্য তাকে বলা হলো কিন্তু এবার তার করা হলো না তা কিন্তু তাহিদুল উলহিয়া প্রতিষ্ঠা হলো না বরং এবাদত মানার যোগ্য এবাদত পাওয়ার যোগ্য তিনি এবং এবাদত তিনিই পাবেন আর কাউকে দিব না এই দুইটা করতে দুইটা করতে পারলে আপনার তাহিদুল উলহিয়া প্রতিষ্ঠিত হবে তো এরপরে আমাদের ইমাম যেই এখানে নিয়ে এসছেন ইলাহ রুহু যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এটার আমরা আলোচনা নিয়ে এসেছিলাম যে এটাকে আমরা যদি আলোচনা করি এভাবে বলতে পারি যে আল্লাহ তো ইলাহ নেই এটা কিন্তু রব আল্লাহকে রব মানার দাবি হচ্ছে এটা যে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এটা সাব্যস্ত করা তো আল্লাহকে রব যখন মানছি আমি সাব্যস্ত করতে হবে যিনি আমার রব তিনি আমার ইলা হবেন আর কেউ ইলা হতে পারবে না তো আমরা তখন গত পর্বে আলোচনায় বলেছিলাম যে আহুল কালাম যারা বিশেষ করে বিশেষ করে যারা আশায় এবং দিয়ে তারা সবসময় আল্লাহকে রব রব এটা সাব্যস্ত করার জন্য ব্যর্থ হয়ে ব্যস্ত হয়ে পড়েন কখনো তারা একমাত্র এর এবাদত আল্লাহর জন্য হতে হবে এই সাইটটির প্রতি গুরুত্ব দেন না এবং যেটা যেটার জন্য নবী এবং রাসুলগণ প্রেরিত হয়েছে এই দিকে গুরুত্ব দেন না তারা দলিল হিসেবে পেশ করে থাকেন একটি আয়াত সেটা হচ্ছে লাউকানা ফিহিমা আলিহাতুন ইল্লাহ ফাসাদাতা যদি আসমান এবং জমিনে আরো বেশি ইলাহ থাকতো তাহলে আসমান এবং জমিন ধ্বংস হয়ে যেত নষ্ট হয়ে যেত বিনষ্ট হতো ক্ষতিগ্রস্ত হতো বিপর্যস্ত হতো এই অর্থ এই এই এই আয়াতটাকে সুরায় আম্বিয়ার বাইশ নম্বর এই আয়াতটাকে তারা দলিল হিসেবে পেশ করেন এবং নাম দিয়েছেন দলিল উত্তামানর যেহেতু ধ্বংস হচ্ছে না সেহেতু আর রব নাই কিন্তু আসলে আল্লাহ তালা কিন্তু এটা বলেননি আল্লাহ তালা বলছেন যে আসমান এবং জমিন আরো ইলাহ থাকতো বলেছেন রব হিসেবে বলেন রবের কথাটি সর্বস্বীকৃত রব আরেকজন নেই তো রব বেশি না থাকার বিষয়টি রব বেশি চিন্তা করেনি মানুষ হয় একটি শ্রেণী আছে রবই মানেনি একটি শ্রেণী আর একটি শ্রেণী আছে যারা মনে করেছে যে খালকুল খৈর খালকুসার দুইটা আছে খালকুল খৈর হচ্ছে আল্লাহ তালা খালকুসার শয়তান বা অন্য কেউ তারা মনে করেছে কিন্তু তারপরেও তারা মনে করেছে যে খালকুল খৈর যিনি ওনার ক্ষমতায় সবচেয়ে বেশি অর্থাৎ ঘুরে ফিরে তারাও আল্লাহকেই মানে আল্লাহকেই শ্রেষ্ঠ মেনে নিয়েছে মাজুস বলা এরাও আল্লাহকেই শ্রেষ্ঠ রব হিসেবে মেনে নিয়েছে অন্যদেরকে ক্ষমতা বাড়িয়ে দিয়ে শয়তানের ক্ষমতা বাড়াতে বাড়াতে তারা আল্লাহর কাছাকাছি নিয়ে গেছে এটাও শয়তানের কাজ তাদের ব্যাপারে কিন্তু আল্লাহতে আল্লাহ আল্লাহ তালা ছাড়া বহু রব আছে বহু সৃষ্টিকর্তা আছে এটা কেউ পৃথিবীতে বলেনি এটা সম্পূর্ণরূপে স্বীকৃত জিনিস মানুষের অন্তরের ভিতরে যে আল্লাহ একমাত্র রব তারপরেও কেন আমাদের এই ইমামগুলো বড় বড় ইমামরা বিশেষ করে যারা আশায় মাতুর দিয়া দুই মত মতাবলম্বী অনেক ইমাম কিন্তু এই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত হয়ে পড়েছেন যে এ আয়াত দিয়ে যে আল্লাহ তালা এ আয়াতে দালিলুত্তামানো অর্থাৎ আর কোন রব নাই এটা বলেছেন রব নাই বলেন এটা আল্লাহ তালা বলেন না কিন্তু তারা ভুল করেছেন এখানে এটা আল্লাহ তালা যেটা বলেছেন হ্যাঁ তামানো ঠিক আছে তামানোটা ফিল উলোহিয়া লাফির রবিয়া আল্লাহ রব রব এই আসমান এবং জৈন আর কোনো রব না থাকলে হয়তো এটা বলে নাই বরং আর কোনো ইলা থাকলে কি সমস্যা হয়তো সেটা তিনি বলেছেন আর কোনো ইলা থাকলে কি সমস্যা হয় সেখানে সমস্যা তৈরি হয় সেখানে কি সমস্যা তৈরি হয় যে সমস্যা আমরা দেখেছি আল্লাহ তালা কোনো কোনো জাতিকে একেবারে ধ্বংস করে দিয়েছেন সমস্যা হওয়ার কারণে এবং তাদেরকে দ্বারা ফেতনা হওয়ার কারণে বিপর্যস্ত হওয়ার কারণে দুনিয়াতে সন্ত্রাসের রাজত্ব কায়েম হওয়ার কারণে তিনি তাদেরকে শেষ করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন আবার এই উম্মতকে তিনি ধ্বংস করেননি পুরোপুরি কারণ রসুল্লাহ আসলাম দোয়া করেছেন সেজন্য কিন্তু এই উম্মত ধ্বংস হয়ে কোনো কোনো সময় আল্লাহ তালা এই উম্মতের কোনো অংশ ধ্বংস করে নজির কোনো অংশ বা কোনো বিশেষ এলাকা ধ্বংস করে নজির স্থাপন করেন যে আল্লাহ সাহনের আবাদত করলে কি সমস্যা হয় সেটা তিনি দেখে আল্লাহ তালা দেখান মাঝে মধ্যে তাহলে এখানে এই আয়াতে মূলত বল বোঝানো হচ্ছে এটা যে যদি আসমান এবং জমিনে আল্লাহ ব্যতীত অন্য কারো আবাদত আরো বেশি ইলাহ তৈরি করো তোমরা তাহলে আসমান এবং জমিনের মধ্যে ফেতনা হবে ফাসাদ হবে সমস্যা হবে এটা হলো উদ্দেশ্য এর উদ্দেশ্য এই নয় যে আসমান এবং জমিনে রব থাকলে তাহলে ফেতনা ফাসাদ হবে কারণ আসমান এবং জমিনে যদি রব থাকে তাহলে আসমান এবং জমিন আসতোই না কারণ রব যদি আরো থাকতো তাহলে একজনে বলতো যে আমি তৈরি করবো একজন বলতো আমি তৈরি করবো না তাহলে তখনই মারামারি লেগে যেত এবং সেখানে পৃথিবী আসমান এবং জমিন বা এই সৃষ্টি সৃষ্টি অস্তিত্বে আসা সম্ভব ছিল না তাহলে এই ভুল অনুবাদটা আমাদের শায়েখরা করেছেন বিশেষ করে আশা এবং দিয়া যে সমস্ত আলেম তারা করেছেন এবং তারা একটি মানহাজের উপর গড়ে উঠেছেন এই জন্য মানহাজ থেকে বের হতে পারেননি ভুল মানহাজের উপর ছিলেন এটা আমাদেরকে বলতেই হবে দ্বিতীয় যে আসল শুদ্ধ আমার অনুবাদটা আমরা করেছি যে হ্যাঁ আসমান এবং জমিনে যদি কোনো বেশি ইলাহ থাকে তাহলে এটা বিপর্যস্ত হবে এখানে মানুষের শান্তি কখনো থাকবে না এই অশান্তি আমরা এখন পৃথিবীর বুকে দেখতে পাই কারণ একমাত্র আল্লাহর আবাদ হচ্ছে না তারা এখানে সিরকি আবাদত পরিচালিত হচ্ছে এরকম আরেকটি আয়াত আছে যে আয়াতটি নিয়ে আমরা আজকে আলোচনা করতে চাচ্ছি সে আয়টি কি সে আয়টি হচ্ছে আল্লাহ তালা বলেছেন সুরাল মুমনুর মেনুনের একানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন মাত্তা খাদিন আল্লাহ তালা কোনো সন্তান গ্রহণ করেননি ওমা কানা মাহুমিন ইলাহিন তার সাথে আর কোনো ইলাহ নেই মাহবুদে নেই ঈদ আল্লাহ বা কুল্লু ইলাহ বিমা খালাকা তাহলে যদি থাকতো কি হতো সেখানে কিন্তু ইলাহত্ব রব হইতে পারত সে অর্থ এই যে যদি সেখানে এই জায়গাতে কিন্তু ইলাহত্ব রব হইতে পারে কি রব হইতে পারে কি যদি যদি আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো তাহলে কি হতো ইজ আল্লাহ দাহা বা কুল্লু ইলাহ বিমা খালাকা যে প্রত্যেক ইলা প্রত্যেক ইলা অর্থাৎ প্রত্যেক রব যা সৃষ্টি করেছে তা নিয়ে আলাদা হয়ে যেত ওয়ালা আলা হুম আলা বাদ তাহলে একে একে অপরের উপরে তাহলে শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাইতো মানে পৃথিবীর তাহলে অস্তিত্বই আসতো না যে আমার আমার সৃষ্টি নিয়ে আমি আলাদা হয়ে যাব আমার সৃষ্টি নিয়ে আমি আরেক আলাদা করে ফেলবো এরকম করে ফেলতো যেহেতু এটা হয়নি এর অর্থ হচ্ছে আর কোন রব নেই এটা হচ্ছে বিশুদ্ধ কথা এর রবিয়তে দলীয় এটা দেওয়া যেতে পারে কিন্তু এটা এটা আগেরটা দিয়ে তো যে আয়াতে বলা হয়েছিল কানাফি হিমা আলিহাত ইল্লাহ ফাসাদাতা এইটা দিয়ে দলিল উত্তামানো বা দলিল রুবিয়ার দলিল দিতে পারবে না এটা হিয়া দলিল এই আয়াত দিয়ে শুধুমাত্র এই যে আয়াত আমরা বলে সুরা আল মিনুর একানব্বই নম্বর আয়াত দিয়ে রবিয়তের দলিল দেওয়া যায় যে হ্যাঁ রবি এখানে স্পষ্ট বোঝানো হয় সেটা যে যদি এখানে আরো ইলা থাকতো তাহলে এই প্রত্যেক ইলা তার সৃষ্টি নিয়ে আলাদা হয়েছে কারণ সৃষ্টি সৃষ্টি করার কারণ বোঝাচ্ছে ইলা দ্বারা রব বোঝাচ্ছে কারণ সৃষ্টি যেহেতু করতে পারছে সে হ্যাঁ, যদি সৃষ্টি হতো তাহলে তো আলাদা হয়ে যেত এবং প্রত্যেক একে এক রব আরেক রবের উপরে বাড়াবাড়ি করার জন্য একে উপরে অহংকার করতো কার উপরে কেউ উঠবে নিয়ে ঝগড়া লেগে যেত সেহেতু এরকম কিছু ঘটেনি সেহেতু রব আর কেউ নয় আর কেউ নেই আর ইলা আর কেউ নয় আর কেউ নেই একমাত্র আল্লাহ রব ইজত তিনি শুধুমাত্র আমাদের রব তিনি আমাদের ইলা এই জিনিসটা সেখানে প্রতিষ্ঠিত হয়েছে এই দুইটি আয়াত নিয়ে খুবই গবেষণা বিশেষ করে করে থাকে আশায়রা এবং মাতুরিদিয়া দুইটি ফেরকা এই জন্য দুইটি আয়তের ব্যাখ্যা আমাদের জানা দরকার ছিল দুইটি আয়ত আমরা আলোচনা করেছি আল্লাহ তালা কোরআন কারী বিভিন্ন জায়গাতে কিন্তু এই এই জিনিসটা সুপ্রতিষ্ঠিত করেছেন যে কাফেররা আরবের মুশেকরা এবং আগের সমস্ত কাফেররাই এখনও পৃথিবীর সমস্ত জায়গাতে যারাই বহু দেবতা পূজা করে তারা সবাই কিন্তু একজনে বিশ্বাস করে তারা বলতে আমরা একজনে বিশ্বাস করি তারা কেউ ব্রহ্মা বলে হিন্দুরা যেমন বলে যে এগুলি কি করবে এগুলি এটা আমার সরস্বতী এটা আমার জ্ঞানের জ্ঞানের দেবী এটা কি এটা আমার কৃষি যেমন গণেশকে বলে এটা আমার আমার ব্যবসা ব্যবসাপাতি উন্নতি দেব দেব বা ওইটাই বা ভাগ ভাগ করে তারা একটা বলে একটাকে বলে বলা হয় বিষ্ণু সে কি করে সে আমাকে উদ্ধার করে তো শিব কি করে ধ্বংস করে ব্রহ্মা কি করে সৃষ্টি করে তো সৃষ্টি করে সৃষ্টি করে কি হয়েছে তো সৃষ্টি করে এখন তার কোনো দৌড় নাই তার কোনো কাজ নেই এইভাবে তারা ভাগ করে কিন্তু তারা তারপরেও বলে যে তবে একজন স্রষ্টা আছে তিনি ব্রহ্ম পরম পরম ব্রহ্ম বলে তাকে পরম ব্রহ্ম যার কোনো গুণ নেই বা নির্গুণ যেখান থেকে আমাদের হিন্দুদের মুসলিমদের মধ্যে নির্গুণ শব্দটা চলে এসেছে এবং আল্লাহর গুণগুলি তারা স্বীকার করে না কারণ মনে করে কারণ আমাদের পূর্বপুরুষরা একসময় হিন্দু মতবাদে বিশ্বাসী ছিল সেখান থেকে তাদের মতবাদ পুরোপুরি ছেড়ে দিতে পারেনি অনেকেই সেই জন্য কিন্তু আল্লাহ রবুল ইজত গুণে গুণান্বিত এবং সবচেয়ে সুন্দর গুণ হচ্ছে তার এই গুণে আলোচনা ইনশাল্লাহ আমরা সামনে করবো এর আগে আমরা এখানে বলতে চাচ্ছি এটাই যে একমাত্র আল্লাহর স্বীকৃতি আল্লাহ তালা রব এই স্বীকৃতি পৃথিবীর সমস্ত জাতি দিয়ে আসছে কিন্তু কোরআনে কারিমে আল্লাহ তালা এই জিনিসটাকেই তাদের তাওহিদ প্রতিষ্ঠার জন্য যথেষ্ট মনে করা হয়নি কোরআনে কারিমে বারবার বলা হয়েছে যদি তাই হয়ে থাকে তাহলে আল্লাহর এবাদত করো আর কারো এবাদত করো না কোরআন কারিম বারবার বলছেন ওলা ইনসাল তাহমান খালাকাল্লাহ আল্লাহ যদি এক যদি তাদেরকে আপনি প্রশ্ন করেন হে নবী যে আসমান এবং যে জমিন কে সৃষ্টি করেছে তারা বলবে যে অবশ্যই আল্লাহ তালা ওমাই ইউদাবল আমরা সবকিছু পরিচালনা করে কে যদি তাদেরকে প্রশ্ন করেন তারা বলবে আল্লাহ তাহলে আন্না ইউফাকুন কোন দিকে যাচ্ছ তোমরা আল্লাহর আবাদত করো আল্লাহ সৃষ্টি আবার আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সব পরিচালনা আল্লাহ অন্যের আবাদ কেন করো বা আন্না ইউসাফুন কোন দিকে তোমাদের প্রত্যাবর্তন করা হচ্ছে আল্লাহর আবাদত করো বারবার আল্লাহ তালা একটি বলেছেন কিন্তু মানুষ কেন কোন জায়গাতে হলে শিরিক করত এই জিনিসটা আমাদের জানা দরকার যুগে যুগে মানুষ শিরিক করেছে শিরিক শুরু উৎপত্তি বা সবকিছু হয়েছে মূলত আল্লাহ আবাদতের ক্ষেত্রে রববিয়তের ক্ষেত্রে না আল্লাহকে তারা রব মানত আল্লাহকে তোর রব মেনে তো রব হিসেবে আল্লাহ হ্যাঁ তিনি সৃষ্টি করেছেন জীবন দিয়েছেন সব তিনি করেন এবার অন্যদের কেন করে অন্যদের কেন করে সেই জিনিসটা তারা বলে তাদের মধ্যে দুই ধরনের নীতি কাজ করেছে সেটা হচ্ছে কেউ মনে করতো যে এরা সুপারিশ করবে এরা সুপারিশ করবে কেউ বলছে না এদেরকে আল্লাহ তালা কোনো কোনো ক্ষমতা একটু একটু দিয়ে দিয়েছে তাদেরকে এটা করতে পারে এটা কিছু মনে করতো কিন্তু আল্লাহ দিছে মনে করে তারা বলতো আবার কোনটা মনে করতো না আল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করে আমাদেরকে কাছে পৌঁছায় দিবে দুই ধরনের থিওরি তাদের মধ্যে কাজ করেছে যারা এই শিরিক করত এই জিনিসটা আমরা দেখতে পাই যে শির্কের মূল শুরু থেকে হয়েছে সেটা না জানার কারণে যে শির্কের মূল শুরু হয়েছে মূলত যে নু আলাইসাল্লামের কাওয়ামের মধ্যে এর আগে কোনো শির্কের উৎপত্তি বা শির্কের কোনো অস্তিত্বই ছিল না ইবনা আব্বাস আনু বলেন কানার নাস উম্মত ওয়াহেদা ফবায়াত আল্লাহ ফবায়াত আল্লাহ নবী নবাসির মন্দির ইয়াতি তফসির ইবনা আব্বাস বলেন তিনি বলেন কান নাস বাইন আদম নু আশাত করুন কুল্লু মালা তাহিদ যে নু এবং আদমের মাঝখানে দশটি প্রজন্ম ছিল সবাই তাহিদের উপর ছিল দশটি প্রজন্ম তাহিদের উপর থাকার কারণে এরা এই সময় যে সমস্ত নবী আসছে তাদেরকে বলা হয়তো নবী রাসুল প্রেরণ করা হয়নি রাসুল হচ্ছেন ওই আমরা জানি রাসুল হচ্ছেন ওই ব্যক্তি যিনি মুমিন এবং কাফের উভয়ের সম্প্রদায়ের কাছে প্রেরিত হবেন কাফের সম্প্রদায় থাকবেন এই জন্য প্রথম রাসুল বলা হয় নু আলাইসালামকে কারণ তার সময়ে প্রথম শিরিকের উৎপত্তি হয়েছিল সিরকের অস্তিত্ব পাওয়া গিয়েছিল তার সময়ের কাউমরাই তার সময় জাতিরে শিরিক করেছিল কিভাবে শিরিক করেছিল কোরআন কারিমা আল্লাহ তালা তাদের সেই ঘটনাটি উল্লেখ করেছেন কি ঘটনা আল্লাহ তালা বলছেন ওকাল উল্লাহরুন্না উদ্দাং ওয়ালা সুয়ান ওলা ইয়াহুসা ও ইয়ারুকা ও নাসরা তারা বলে থাকেন যে আর আর তারা বলতো কারা বলতো কাউমে নোহ নোয়া আলাইসাল্লাম আল্লাহর পথে দাওয়াত দিয়েছেন মানুষদেরকে নয়শো পঞ্চাশ বছর দাওয়াত দিয়েছেন আল্লাহ তালা কোরআন কারিম অন্য জায়গায় বলেছেন ফালা বিসাফিহীন আলফা সানাতিল্লা খামসিন আফা আমা নয়শো পঞ্চাশ বছর তিনি দাওয়াত দিয়েছেন তাদেরকে ডান দিক থেকে আসছেন বাম দিক থেকে আসছেন গোপনে দাওয়াত দিয়েছেন প্রকাশ্য দাওয়াত দিয়েছেন স্পষ্ট আল্লাহ তালা বলে দিয়েছেন সুরা নুহের মধ্যে রব্বে ইনি দাঁড়াও কৌমি লাইলা ওয়ানাহারা ফালামিজিদ হুম দোড়াই ইল্লা ফেরারা ওয়াইনি কুল্লামা দাওয়াতুহুম লিতাগফিরহুম জাআলু আসাবিরহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা সুম্মা ইন্নী দাওয়াতুহুম জিহারা সুম্মা ইন্নী আলানতুহুম ওয়া আসরাতুহুম এভাবে আল্লাহ জানিয়ে দিয়েছেন যে নূহ আলাইহিস কি করেছেন নুয়াল ইসলাম তাদেরকে ডানে বামে সকালে বিকেলে অন্ধকারে প্রকাশ্যে গোপনে সর্বভাবে ডাকছেন কিন্তু নয়শো বছরে তারা সেই ডাকে সাড়া দেয়নি বরং তারা বলেছে কি যে আমাদের উদ ইয়াগুস সুয়া ইয়াগুস ইয়ারুক নাসার এদেরকে তোমরা ছেড়ো না এই পাঁচজন সম্পর্কে পাঁচজনকে তোমরা ছেড়ে দেন পাঁচজন এবার তোমরা রত থাকো এই পাঁচজনের ঘটনা কি এই জিনিসটা আমাদেরকে জানা দরকার ইবিন আব্বাস রাজিউল্লাহ হুসেন যাকে বলা হাবরুল উম্মা উম্মতের মধ্যে বড় আলেম তিনি তিনি এই হাতি তাফসির করেছেন যা সহি বোখারিতে এসছে চার হাজার নশো বিশ নম্বর হাদিসে এ হাতি তফসিরে কিতাব তফসিরে আমাদের ইমাম বোখারি নিয়ে এসেছেন এই বর্ণনাটি তিনি বলেছেন যে এই পাঁচজন উদ সুয়া ইয়াগুস ইয়ারুক নাসার এই পাঁচজন ছিলেন তৎকালীন সময়ে বড় আল্লাহর অলি অলি মানে খুব আবাদত করতে আবাদত গুজার ব্যক্তি ছিলেন তারা আল্লাহর আবাদত ছাড়া তারা কিছু বুঝতেন তাদের আবাদত দেখে তাদের দাওয়াত দেখে তাদের কর্মকাণ্ড দেখে মানুষ অনুপ্রাণিত হতো কিছুদিনের মধ্যে তারা পরপরে মারা গেলেন মারা যাওয়ার পরে মানুষ খুব মনে কষ্ট নিয়ে জীবনযাপন করছিল যাহারে আমাদের ভালো লোকগুলো চলে গেল আমরা খারাপ লোক রয়ে গেলাম এইভাবে তাদের মনের ভিতরে কষ্ট থাকলো কষ্ট থাকার পরে শয়তান আসে বলল যে একটা কাজ করো আমি এদের ছবি বানিয়ে দেই তোমাদের যেখানে আবাদত করো সেখানে পিছনে ছবিগুলি দিয়ে দেই তোমরা দেখে দেখে এদের কথা মনে হবে আর আবাদত বেশি বেশি করতে পারবে প্রথম তারা নিষেধ করে না না ছবি দেওয়া যাবে না পরে বললো আচ্ছা ঠিক আছে দাও পিছনে দাও পিছনে দিল কয়েকদিন পরে সামনে দিয়ে চলে আসলো কয়েকদিন পরে বললো যে আসলে আমাদের পূর্বপুরুষরা এই এই প্রজন্ম শেষ হওয়ার পরের প্রজন্ম এসে বলল যে আসলে আমাদের পূর্বপুরুষরা এগুলি সিরকি করতো এগুলি আবাদ করতো আল্লাহর আবাদের সাথে এগুলি আবাদ করতো এতে কোনো সমস্যা নেই তখন আল্লাহ তালা নু আলাহিসাল্লামকে প্রেরণ করলেন যে এই তো শিরিক শুরু হয়ে গেছে তুমি যাও নু আলাহিসাল্লাম এসে তাদেরকে দাওয়াত দিলেন যে নয়শো বছর দাওয়াত দিয়েছেন তিনি আমানা মাউল্লাহ কালিল খুব অল্প সংখ্যক লোকে ইমান এনেছে সবাই কুফুরির মধ্যে ছিল সবাই শিরিক করতেছিল তারা কেউই একে অপরকে ওসিয়ত করে যেত যে কেউ যেন নুহের কথা না শুনে সবাই যেন উদ সুয়া ইয়াকুস ইয়ারক নিয়ে থাকে ইয়া নাসের নিয়ে থাকে পাঁচজন নিয়ে থাকে এটা একে অপরকে ওসিয়ত করে যেত কেউ যেন এই নুয়ের কথা না শুনে এটা তারা বলতো আল্লাহ তালা তখন আজাব নাজিল করেন আকাশ থেকে আজাব আজাবের আগে আল্লাহ তালা বললেন যে আপনি যারা ইমান এনেছে তাদেরকে নিয়ে নৌকায় উঠে যান সে নৌকা নিয়ে নু আলাইসালাম চলে আসলেন যেখানে ইরাকের মেসোপটেমিয়া সভ্যতা এখন তৈরি হয়ে সেখানে চলে আসছেন সেখানে আপনারা জানেন ধ্বংসাবশ এখনও পাওয়া যাচ্ছে কোন কোন জায়গাতে বলা হয়ে থাকে ইরাকের ইরাক এবং তুরস্কের মাঝামাঝি জায়গাতে এটা প্রাচীন সভ্যতার জায়গা সেটা সেখানে সে ধ্বংসাবশ পাওয়া যায় খ্রিস্টির কারণ হচ্ছে এখানে এসে তখন থামছিল তারা আশি জন ছিল নৌকাতে সেখান থেকে নেমেছে এখনও ইরাকের একটি জায়গা আছে যার নাম সুখ সামানিন বা আশি জনের বাজার সেখানে তারা নেমেছিল তো এই ঘটনাটা আমরা এই জন্য বললাম যে প্রথম শিরিক এখানে উৎপত্তি হয়েছিল কোথ থেকে তারা মনে করেছিল যে এই লোকগুলো ভালো কাজ করে গেছে তাদের দিয়ে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করবো তাদের শুভে তাদের আবাদ করলে আল্লাহ এরা আল্লাহর কাছে বলে দিবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেবে অনেক সময় এই জিনিসটাই মানুষের ভিতরে প্রচলিত হয়ে আছে মানুষ মনে করে যে আমি আমি তো গুণাগার বান্দা আল্লাহর কাছে আমি কেমনে যাব আল্লাহ আমার কথা কি শুনবে এর চেয়ে বড় যে অলি আল্লাহ আছে তার কাছে যাই তিনি বললে আল্লাহ শুনবে এই জিনিসটাই ভুল কারণ তারা এখানে আল্লাহকে আল্লাহ বলছে উদরণী আস্তাজিব লাকুম আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব এটা না করে তারা আল্লাহকে না ডেকে অলি আল্লাহকে ডাকা আরম্ভ করছে তাহলে তারা এটা আল্লাহ তালার সাথে বিরাগ ভাজন হয়ে গেছে আল্লাহ তালা এই জন্য তাদের উপর নিতে হয়েছেন এটাই হচ্ছে শিরিক এটা করা যাবে না বরং সরাসরি আল্লাহকে ডাকতে হবে আল্লাহ তালা বারবার এই জিনিসটা বলেছেন কোরআনে কারিমে আল্লাহকে ডাকার জন্য আল্লাহ বলে দিয়েছেন হাদিসের রসুল্লাহ সাল্লাহাম বারবার বলেছেন তোমরা আল্লাহকে ডাকবে এমনকি তোমাদের সামান্যতম জিনিস যদি ছিঁড়ে যায় তার জন্য জুতার পিতা ছিঁড়ে গেল আল্লাহকে ডাকতে বলেছেন যেন সেটা ঠিক করে দেয় শাসায় নাল বলা হয়েছে হাদিসে তাহলে বোঝা গেল যে আমরা আল্লাহকেই ডাকার জন্য এই একমাত্র আল্লাহর কাছে ডাকার জন্য যে নির্দেশনা আসছে সেই নির্দেশনাটি প্রত্যেক নবী রাসুলের যুগে ছিল প্রত্যেক নবী রাসুল এই নির্দেশনাটাই দিয়েছেন যে একমাত্র আল্লাহকেই ডাকতে হবে আর কারোকে ডাকা যাবে না রাসুলগণ যখন এটা নু আল এই আহ্বান জানিয়েছেন কিন্তু তারা নু আল ইসলাম আহ্বান না শুনে শিরকি লিপ্ত ছিল আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করেছেন পরবর্তীতে যারাই শিরিক করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন একমাত্র মুসা আলাহ সালাতামের পরে আল্লাহ তালা সরাসরি আকাশ থেকে আজাব নাজির করেননি বরং তিনি জায়গা এলাকা কেন্দ্রে ভিন্ন ভিন্ন আজাব দিয়ে মানুষকে শাস্তি দিয়েছেন আর এই উম্মতের উপরে আল্লাহ তালার খাস রহমত রসুল্লাহামের দোয়া তিনি দোয়া করেছেন যে আল্লাহ আমার উম্মতকে যেন একেবারে কোনোভাবে আকাশ থেকে আজাব দিয়ে ধ্বংস করে দেয়া না হয় সেই দোয়া আল্লাহ তালা কবুল করেছেন সেই জন্য এই উম্মতের আজাব শিরিক হওয়ার পরেও সেখানে আল্লাহ তালা আজাব নাজির হয় না কখনো কোনো কোনো কোনো জায়গাতে আল্লাহ তালা নজির সৃষ্টি করার জন্য দৃষ্টান্তমূলক কোনো কোনো শাস্তি দিয়ে থাকেন কিন্তু ব্যাপক কোনো আজাব নয় না হলে আল্লাহ তারা সমস্ত মানুষকে ধ্বংস করে দিতেন যে আজাব যে শিরিক মানুষের ভিতরে প্রচলিত হয়ে আছে তাহলে বোঝা গেল যে যেই কাজটি মানুষকে সিরকে লিপ্ত করছে সেটা হচ্ছে এই জায়গাতে তাহিদুর লোহিয়াতে এবাদতের ক্ষেত্রে সিরকে লিপ্ত করেছে এবার ক্ষেত্রে ক্ষেত্রে কম লোকই করেছে বিখ্যাত দুই আল্লাহ বিরোধী লোক ছিল একজন হচ্ছে নমরুদ সে বলেছিল যে সে আল্লাহ আল্লাহ তালার আল্লাহ তার রবির মধ্যে অস্বীকার করেছে আরেকজন হচ্ছে ফেরাউন সে আল্লাহ তালার রুবিয়তকে অস্বীকার করেছে এর আগে দেখা যায় যে কওমে আদের মধ্যে কেউ বলেছিল মান আসাদুমিন্না কু আমাদের চেয়ে শক্তিশালী কে কিন্তু ব্যাপক কোনো বিষয় ছিল না একটা হয়তো দুই একজন অহংকার করেছিল আলাদা বিষয় কম জাতির কিছু কিছু শক্তিশালী শক্তিমত্তায় বেশি অহংকার করেছিল কিন্তু তারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেনি তাহলে আল্লাহর রুবুবিয়তকে অস্বীকারী বিষয়টা ব্যাপক ছিল না তখনও পরবর্তী কখনো হয়নি এখনো নয় বরং সব সমস্ত সমস্যা তৈরি হয়েছে আল্লাহর উলুহিয়তকে আল্লাহর একমাত্র আবাদত করা নিয়ে এই জন্য প্রথম শিরিক তৈরি হয়েছিল এখানে প্রথম শিরিক যেখানে সেখানে একমাত্র আল্লাহর আবাদত একমাত্র আল্লাহর আবাদত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তালা নু আলাহিসাল্লাতুসাল্লামকে প্রেরণ করেছিলেন এবং সেটাই ছিল শির্কের মূল উৎস এর কারণেই যুগে যুগে নবী রাসুলকে পাঠিয়েছেন আল্লাহ তালা সেটাই আমাদের জানা দরকার আমার মনে হয় বিষয়টি স্পষ্ট হয়েছে সালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত